www.almodina.com قال النبي صلى الله عليه وسلم الدين والنصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال النبي صلى الله عليه وسلم আমি মুক্তসর খুতবার পর আচ্ছা লই যাও লই জমা দাও দিয়ে নবী ইসলামের একটি ছোট্ট হাদিস পাঠ করেছি আপনাদের সম্মুখে আমি তো শুধু কিছু দোয়া করার জন্য উপস্থিত হয়েছি ডাক্তার সাহেব আমি পনেরো দিন পর্যন্ত মালয়েশিয়া ছিলাম ওনার মাথার মধ্যে চারটা ইঞ্জেকশন এদিকে দুইটা এদিকে দুইটা কথাবার্তা বলার জন্য নিষেধ করছেন তবু আপনাদের মহাব্বতে উপয়াস পেতে হয়েছে বলে একে অপরে قيل لمن يا رسول الله হুজুর আপনাদের বললেন দিন একে অপরের পালাই চাওয়ার নাম কার জন্য বালাই নবীল ইসলাম বলল লিল্লা আল্লাহর জন্য পালাই যাওয়া আল্লাহর জন্য পালাই যাওয়ার নাম আল্লাহর কোরআন মোতাবেক আমল করা সবার কাছে اللہ قرآن مطابق عمل رسولی رسول پالائی جا رسل سننا তরিকা মোতাবেক আমল করা ভাই আপনাদের কাছে অনুরোধ আল্লাহর নবীর সবাই আসে নবীর আশেক হওয়ার অর্থ হইল নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আমল করা আমার কথা বুঝে আসতেছে আপনাদের তো আল্লাহর জন্য বালাই যাওয়ার নাম আল্লাহর কোরআন মোতাবেক নাম নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লামের তরিকা সন্ন্যত সর্বক্ষেত্রে পালন করা নবীর সুন্নত মোতাবেক আমল করবেন আর কিছু বলে না বলেন না ইনশাল্লাহ নিজের সুন্নত মোতাবেক আমল করব আল্লাহর কোরআন মোতাবেক আমরা চলব নম্বর তিন তিন নম্বর নসিহত হল ولأئمة المسلمين মুসলমানের যারা ইমাম প্রধানমন্ত্রীকে কেউ বলতে পারবেন سوٹو سوٹو پدو والا ایدر کے او بولتے بھائی بھائی بھلے آئیمت المسلمین مسلمان ارترا امام کہ تو منتری منشتر آسے মধ্যে মধ্যে চিঠিপত্র মাধ্যমের মাধ্যমে ওনাদের বাসায় যাইয়া হোক এনাদেরকে দিনের দাওয়াত দিবেন আমার আমাদের কাজ তাদের কাছে যাইয়া হিন্দমের কথা রাষ্ট্র কেমন ভাবে চালাইবেন কিভাবে চালাইবেন এগুলা এদের সাথে আলোচনা করা এইটা হলো মন্ত্রী মিনিস্টারের কাছে যাইয়া হোক দিয়া হোক এদেরকে দিনের দাওয়াত দিবেন ভাই রাষ্ট্র এভাবে চালাও এভাবে চালাও এভাবে চালাও অমর ফারুক কিভাবে চালাইছে ওইভাবে রাষ্ট্র চালাও তোমরাও আমরা মৌলভীরা ওখানে ওইদিকে যেতে চাইছি না রাষ্ট্র আপনারা চালান আমরা দিন নিয়ে ধর্ম নিয়ে থাকবো মধ্যে মধ্যে আপনাদেরকে দেখিয়া বলবো রাষ্ট্র এভাবে চালাও এভাবে চালাও এভাবে চালাও মধ্যে মধ্যে আপনাদেরকে এভাবে নসিহত করবো নাম্বার সাইড চার নম্বর হলো যেটা আমরা করতেছি আলেম ওলামারা মধ্যে মধ্যে আওয়াম নসিহত করতেছি ভাই এভাবে চলো চলাফেরা করো এদেরকেও কোরআন হাদিসের কথা বলতেছি আমাদের কাজ এই চারটা প্রথম আল্লাহর সাথে নসিহত করা অর্থ কি বলছি আল্লাহর কোরআন মোতাবেক আমল করা নবীজির সাথে ওসিয়তের কথা বলছি নবীর সুন্নত তরিকা মোতাবেক নিজেও আমল করেন নিজের পরিবার পরিজনকেও আমল করাইবার চেষ্টা করে তৃতীয় নম্বর প্রধানমন্ত্রী হইতে হইয়া নিয়া নিচে আমির কবির যারা আছে এদেরকে দিনের কথা ধর্মের কথা বলেন ওনার প্রাইভেট রুমের কাছে যে রুমে গিয়ে বলেন না মাধ্যমে এদেরকে বলে বলেন ভাই রাষ্ট্র এইভাবে চালাও এইভাবে চালাও এইভাবে চালাও এক নম্বর জনসাধারণ যারা নাকি আছে এদেরকে আপনারা মধ্যে মধ্যে ওয়াজ করতেছেন মসজিদে করতেছেন এমনি মাহফেল মজলিস দেখা এদেরকে কিভাবে চলবে এটা করতেছেন দিন এই সাইড জিনিসের নাম আমরা প্রধানমন্ত্রীকেও বলতেছি ওনার নিচে যারা আছে তাদেরকেও বলতেছি আমাদের বলা এটাই উদ্দেশ্য লাঠি নিয়া লাঠি দিয়া মারিয়া মারপিট করিয়া আমল করা এইটা উদ্দেশ্য না বলে দিব তাদেরকে এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চলো মাতার মাসালান এখন এগুলা বয়ান হয়েছে মুসলমানের দেশে মূর্তি একটা মহিলা আমেরিকাও দেশ আছে আমি প্রথমেও বলেছি হিন্দুস্তানও একটা দেশ আছে আছে কিনা হিন্দুস্তানে এরকম মহিলা একটা এটা বলতে তো আর সরম লাগে মুসলমানের দেশে যেখানে দিবারাত্র কে হইতেছে বিশ্বের আচার হইতেছে একটা এই সরম লাগে ওগুলাকে লজ্জা লাগে মুসলমানের দেশে এগুলা কি করে হইতে পারে মুসলমান আছি না মুসলমান নাই আপনারা চিন্তা করে দেখে আমেরিকার মধ্যে তো এগুলা নাই আমি প্রথমে বলছি সেফারে পাইছে ইন্ডিয়াতে নাই এই বাংলাদেশ একটা বিমার পড়ার মতো এই দেশে এগুলা কেন আনতেছ এটা মুসলমানের দেশ এগুলো তাদেরকে বুঝাইতে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকেও বুঝাইতে হবে মারপিট কইরা কোন দেশকে হেদায়ত করতে পারবো না মানে রাখবেন কথাবার্তায় যার কফালে হেদায়ত আছে কথাবার্তার মাধ্যমে হেদায়ত হয়ে যাবে কিলে কিলে মারামারি করে আমরা কাউকে হেদায়ত করতে পারব না এভাবে ওয়াজের মাধ্যমে বলে দিচ্ছি মুসলমানের দেশে এইভাবে আমরা কম করতেছি না বহু বেশি ওয়াজ করতেছি বলার আছে বলে দিচ্ছি এইভাবে চলো এভাবে চলো এভাবে চলো এই মূর্তি এভাবে আমাদের সামনে বসাইয়া কিছুদিন পরে তো সবাই বেঈমান হয়ে যাবে আপনারা বলেন আমেরিকার দেশে আপনারা যার নাই ایسے بلن میں نہیں انڈیا ایسے نہیں ایرہ ایرہ এই এই মূর্তিকে বিশ্বাস করে না আমরা কেন বিশ্বাস করবো মুসলমান হইয়া এইভাবে তাদেরকে বুঝাবার চেষ্টা করো প্রত্যেকে যারা লেখাপড়া জানেন ভালো করে সিটি লেখিয়ে পাঠিয়ে দেন চিন্তা করুক সত্যই এটা তো মুসলমানের দেশে চলতে পারে না সিটির উপর সিটি সিটির উপর সিটি সিটির উপর সিটি ওনার কাছে দেন মন্ত্রী মিনিস্টার আপনাদের দেশে যেখানে যেখানে আছে আপনাদের এই মন্ত্রী মিনিস্টার কেউ বলে এইটা মুসলমানের দেশে চলতে পারে না আপনার তো ওগুলা কিছু করেন নাই শুধু এখানে এসে একটা বক্তৃতা দিলেন শ্রোতা মন্ডলীরা ওয়া ওয়া ওয়া ওয়া ওয়া বলে এই চাইতে কোনো কাজ হবে না সেই জন্য ভাইয়েরা এগুলো এভাবে তাদের কাছে পৌঁছে দেন মুসলমানের দেশে এটা হইতে পারে না বড় বড় দেশ ইন্ডিয়া বড় বড় দেশ আমেরিকা এদের কাছে তো নাই এইটা মূর্তির বদৌলত পাশ হয়েছে তাহলে মূর্তি পূজা হয়ে যাবে বলেন না আপনারা হ্যাঁ, তারপর এটার দরুন সবাই মূর্তিকে কি করবে শ্রদ্ধা করবে এই করবে ওই করবে এই মূর্তির ধরুন আমি আমি মোকদ্দমা পাইছি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 দান করেন আল্লাহ স্বামী স্ত্রীকে এমন ছেলে মেয়ে দান করেন যে ছেলে মেয়ে মাতা পিতা আল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে মহব্বত ছিল হক ছিল ওই হকুক আদায় করার জন্য তৌফিক দান করে আল্লাহ তাদেরকে দান করেন نیک اولاد و فرزند زلے میں دان کریں اے اللہ اللہم صلی اللہ علیہ وسلم امام سیکرٹری کی نام اس تو کچھ مولانا رحیم اللہ তারা স্ত্রী স্বামীও আমল করিতে পারবত আমরাও আমল করিতে পারিব তৌফিক ربنا تقبل منا انك انت السميع وتب علينا برحمتك يا